ওইখানে নিয়োজিত তাদের কোন খানা পিনার প্রয়োজন হয় তাদের কোনো দুই বাচ্চা নেই কামনা বাসনা নেই বাধা থেকে যায় মানুষ আর জীব এদেরকে সামনে রেখেই আল্লাহ রবুল আলমী হুকুম আসাম নাজেল করেছেন এবং পরকালের বেশ তদকের ঘোষণা করেছেন তো মানব জাতি এই দুনিয়ার চাকচিক্য যখন দেখে এইখানে আনন্দ ফুর্তি যখন দেখে তো সে আখেরাতকে ভুলে যায় তার পড়া ফিকির মেহনত ক্ষমতা এই ক্ষণস্থায়ী দুনিয়া সাজানোর জন্য সুন্দর করার জন্য লেগে যায় আর তার যেটা আসল বাসস্থান জান্নাত ওইটা সাজানোর ফিকির করেন ওইটা তাদের আমলের দ্বারা সাজাইতে হবে জান্নাত জাহান্না মানুষের আমল জাহান্নামের প্রত্যেকটা নিয়ামত জাহান্নামের প্রত্যেকটা শাস্তি বান্দার গুণা গুণার দ্বারাই সৃষ্টি হয়েছে এবং জান্নাতের প্রত্যেকটা নিয়ামত বান্দার নেক আমল নেক আমলের দ্বারাই জান্নাত তৈরি হবে এবং তার উচ্চ বর্তমান হাসিল এই জন্য আমাদের রসুল সাল্লা সাল্লাম মেয়েরাজে যখন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলহিমুসালামের সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কাছে খালা পৌঁছাতে বললেন তোমার উন্মতের কাছে আমার সালাম বলেছে আর এটাও বললেন তাদেরকে বলে দিও জান্নাতের জমিন বড় উর্বর তারা ছোট বড় দান একই করতেছে সব এখানে নিয়ামত তৈরি হয়েছে কাজে তারা যেন এই উর্বর মাটির কদর করে জান্নাতের উর্বর মাটির কদর করে দুনিয়াতে তো অনেক মেহনত করতে হয় একটা কিছু লাগাইতে গেলে অনেক কুরবানি করতে হয় জান্নাতে তা না সুবাহ পড়লেন আলহামদুলিল্লাহ পড়া হলো লাহ পড়া হলো আল্লাহ আকবর পড়া হলো এর দ্বারা একদিকে জানলাতে ফলের বাগান তৈরি হয়েছে আর একদিকে জিকিরের দ্বারা জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং তৈরি হয়েছে স্বর্ণ রূপা ইয়াকুট জবরজাত এই সমস্ত মূল্যবান সামগ্রীর বিল্ডিং সেখানে তৈরি ওটা আমাদের ভূতকাপ নেই এটা আল্লাহ কোরআন অভিযোগ করেছে بل تحبون العاجلة وتذرون الآخرة তোমরা এই নগরটাকে বেশি মহাপত আর যেটা আসল এই ওটাকে বেমালো ভুলে থাকে খবরে নেই এবং আর বলেছেন যেটা ভুলে রয়েছে ওইটা হল আসল والآخرة خير وأبقى সেটা উত্তম এবং সেটা স্থায়ী একদিকে দুনিয়ার তুলনায় লাখো কোটি গুণ উত্তম দুনিয়াতে তো শিক্ষা কোন মানুষের জীবন এরকম নেই শুধু আরামে আনন্দ ফুর্তিতে কেটে গেছে এমন করে মানুষের জীবন নেই কিন্তু আনন্দ ফুর্তি আছে আবার দুঃখ কষ্ট যাতনা এখানে তো শিক্ষা কিন্তু মানুষ যখন জান্নাতে যাবে সেইখানে কোনো পরেশানি নেই দুঃখ কষ্টের কোন নাম লিখা নেই যারা জান্নাতে যাবে শুধু আর আরাম ভোগ সেখানে কষ্টের কিছু নেই আর যারা দোজকে যাবে জাহান নামে যাবে তারা শুধু বিপদ আবার বুঝতেই পারবে সেখানে সুখের কিছুই নেই ওখানে সব সেপারেট হয়ে গেছে আল্লাহ তারা বলতেছেন তুমি যেটাকে ভুলে রয়েছ উপেক্ষা করছে সেটা উত্তম এবং সেটা স্থায়ী মানে উত্তম আবকা আবকা মানে স্থায়ী এটা কোনদিন ছাড়া হবে না এই জন্য কোরআনে জান্নাতের নিয়ামত বোঝানোর সময় বলা হয়েছে জান্নাত তোমাদেরকে মেরাজ দেওয়া হলো তো মেরাজ তো বলে বাপ মরে গেলে মা মরে গেলে তাদের সম্পদ ছেলে মেয়ে পায় এটাকে মেরাজ বলা হয় জান্নাতে তো ওইরকম কোন মেরাজ দেওয়া হবে তারপর এই শব্দ কেন ব্যবহার করা হয় তাস্কিরের মধ্যে কারণ লেগে যে মানুষ যে সম্পদের মালিক হয় একটা সূত্র হল মেয়েরা যুগ যুগ ধরে তার বাপের কাছে ছিল এর আগে তার দাদার কাছে ছিল তার আগে তার পরদাদার কাছে ছিল এখন তার কাছে যুগ যুগ ধরে তার পূর্বপুরুষরা ওদের মালিক ছিল মালিক মালিকানার একটা সূত্র আর একটা সূত্র আছে খরিদ করা এই দুটা সূত্রের মধ্যে পার্থক্য আছে মানুষ খরিদ করে যখন মালিক হয় তো অনেক সময় দেখা যায় সে ভেজালে পড়ে যায় ভেজালে পড়ে যায় কেনার পরে বুঝতে পারলো এই জমি তো আরো আগে আরেকজন কিনে ফেলবে এই জমি তার আগে অন্য লোক কিনে দেবে ধোকা দিয়ে তার কাছে আবার বিক্রি করা হবে তখন তারা পেরেশানের সীমা থাকে টাকাগুলো সব পাঠিয়ে হয়ে গেছে পাঠিয়ে হয়ে গেছে আবার কখনো দেখা যায় কেনাবেচা মোটামুটি ঠিক আছে কিন্তু এখানে অংশীদার বেড়ে আছে এটা ফারায় বের করে নেয় এক ভাই আর এক ভাইটা বেশি নিজেরটাও রাখছে আর এক ভাইটা সব বেশি যে টাকা থেকে আর সেই ভাই যখন জানতে পারত সে প্রতিবাদ করে তো দেখা গেল খরিদ করা সূত্রে মালিক হইতে গেলে এই ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে এই যে লোকেরা দায়না করে ওখানে সাইনবোর্ড লাগায় পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দেয় এত কিছু করে কেন ভুল পেমেন্ট যখন করবে এরপরে আর কোনো সমস্যা না হয় বায়না করে টাইম নেয় কেন টাইম নেওয়ার উদ্দেশ্য সাইনবোর্ড গাড়ে কেন পত্রিকা দেয় কেন এই সমস্যাগুলো এড়াবার কিন্তু যখন সে বাপের থেকে মেরাজ পায় সেখানে এই ধরনের সমস্যা দেখা যায় আর একজন হত্যার খাড়ায় গেছে সে অর্ধেক লয়ে গেছে এইগুলো দেখা যায় ওটা নির্বিজাল কারণ শত শত বছর তার বান্দাদের কাছে ছিল তো আল্লাহ রব্লা আলমের এই শব্দ ব্যবহার করে ইঙ্গিত করতেছেন তোমরা বেস্ট যে পাইবা এই ব্যাপারে কোন দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে যেটা আমাদের কাছে কতদিন থাকবে পরে কি আবার ফেরত দিতে হবে বা আর কেউ কি হকার বেরোবে সে আছে বলে আপনি এখানে ঢুকছেন কেমন তা আমার রয়েছে ঝগড়া লাগাই দিল আল্লাহ তালা বলতে এইরকম কোন সন্দেহ শয়তান যেন তোমাদের মনে না ঢুকায় এর কোন সম্ভাবনা নেই তুমি বাপদাদা থেকে নিরাশ পাইলে ওটা যেমন নিখুঁত নির্ভেজাল তোমাকে জান্নাতের মালিক বানাই দেওয়া হবে তো ঠিক এরকম তা আচ্ছা, কোনোদিন তোমার থেকে আর দেওয়া হবে না কোনদিন এর মধ্যে কোনো হত্যার বেড়ে আসবে না এটা একদম তোমার একস্তত্র মালিকা একচ্ছত্র কারো কোনো অধিকার ঠিকানা নেই আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করার জন্য আল্লাহ রবুল আলমিন মেরাজ শব্দ ব্যবহার করছে মেরাজ শব্দ ব্যবহার করছে এবং জান্নাতকে গুরুত্ব দিতে বলেছে ওটা সামনে না তোমার সব মেহনতার টার্গেট হল জান্নাত যা করবা জান্নাতে ফায়দা হয় তো করো আর যেটা করলে তোমার জান্নাত ক্ষতিগ্রস্ত হয় ঘরে দাও তার আসল ঠিকানা যেটা আসল বাড়ি যেটা ওটাকে সামনে রেখে ওই টার্গেট ঠিক রেখে আপনাকে আমাকে এই দুনিয়াতে মেহনত করতে বলা হয়েছে তো আমি আঠারো পাড়ার শুরুতে যে সুরা সোরায় মুখ মিনুন এই সোরায় মুখ মিনুন থেকে কিছু অংশ লাভ করে এখানে ওই জান্নাত কিভাবে হাসিল হবে আমরা কিভাবে দুনিয়াতে আখড়াতে কামিয়াব হব এর কতগুলো গুণাবলী বলা হবে ওই আয়তন কত আফলাহাল মুমিনুন আল্লাহ বলতেছেন মমিনরা ওই সকল মমিনরা কামিয়াব হবে সাকসেসফুল হবে তাদের দুনিয়ার জিন্দগি কাজে লেগে গেল যে জন্য পাঠানো হয়েছিল ওই উদ্দেশ্যে তারা কামিয়াব হয়ে গেছে আফলাহা মানে কৃতকার্য হওয়া কৃত কাজ হ্যাঁ? আজকাল পরীক্ষায় ভালো নাম্বার করলে কত খুশি কত খুশি তারা সবাই দাঁড়াইতে আছে মিষ্টি পাঠাইতে আছে কিন্তু এই জিপিএ কি আল্লাহর কাছে কোনো কাজে আসবে কবরে কি কোনো ফায়দা দিবে আসরের ময়দানে কোন ফায়দা দিবে পুল হ্যাঁ? ফেরাতে কোন ফায়দা দিবে হ্যাঁ। এই গোল্ডেন গোল্ডেন পেয়ে গেল চাকরি পাবে কিনা গোল্ডেন লাফাইতে চাকরির কি গ্রাহক দিয়ে হাজারো লোক ভালো ভালো ডিগ্রি নিয়ে এখন পিএইচডি চালে কোনো চাকরি পায়নি আবার তারা খানদানি ভাবে ভদ্র চিন্তা করলো ব্যাংক লুট না করে অন্তত সিএনজি চালে ডাকাত না হয়ে সিএনজি চালাই কাজে এই খুশির অসম রাখারাতে কোনো কাজে আসবে না দুনিয়াতে চাকরির কোনো গ্রান্টি নেই এর জন্য মানুষ এত আনন্দ এত খুশি কিন্তু এর ভবিষ্যৎ কি ভেলু আছে হ্যাঁ হাফেজ কোরআন যদি হইত তো হাজির কোরআনে বলা হইতো যদি আমল করে তাহলে একে তো জান্নাতে পাঠাবেই এবং একে কমপক্ষে দশটা টিকিট দিল সেটিও দিতে পারে হ্যাঁ। কমপক্ষে জানলাতে দশটা টিকিট দিল তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যে কাদের ইমান আছে কিন্তু আমল নেই বদাবলের কারণে জাহান্নামি হয়ে গেছে ওদেরকে তুমি সাথে করে বেড়তে নিয়ে যাও আপনার ছেলে হাতে যে খরাপ হয়ে গেছে আলমে দিন হয়ে গেল এখান তো বহু গ্রান্তি দেওয়া বহু গ্রান্তি দেওয়া হয়েছে এক হাতিদের মধ্যে আছে আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে আল্লাহ তালা দিনের এলেন দান করে কেউ বলতে পারবে না আল্লাহ তার ব্যাপারে কি চান কেউ বলতে পারবে যে আল্লাহ আমার ব্যাপারে কি চান কিন্তু আল্লাহ যাকে এলেন দান করছেন সে বলতে পারবে যে আল্লাহ আমাকে আমার কল্যাণ দান কল্যাণ যদি না চাইতেন তা আমাকে এলেন আমলের দৌলত কেন দিলেন কারো বলার সাধ্য নেই কারোর বলার সাধ্য নেই যে আল্লাহ তার ব্যাপারে কি চায় সে বলতে পারবে কিন্তু কোরআন হাদিসের এলেম যে পেয়েছে সে বলতে পারে যে আমার মঙ্গল না চাইলে আমাকে এলেম দান করতেন না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যখন কবরে গেলেন আমাদের ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই সেকেন্ড ছাত্র হাত হল আবু ইউসুফ আবু ইউসুফ রহমতুল্লাহ আলী সেকেন্ড ছাত্র হল ইমাম মোহাম্মদ তো আল্লাহ তালা ওনাকে বললেন যে আমি হে মোহাম্মদ তোমাকে দাবি এলেম দান করেছিলাম এই জন্য না যে আমার কাছে নিয়ে এসে তোমাকে আজাব দিব এখানে এলেম দান করেছিলাম নিয়ামত দেওয়ার জন্য এলেম দিয়েছিলাম যাও নিয়ামতের দরজা তোমাদের ভুলে দাও হ্যাঁ। তো দুনিয়ার খরচ খায় একটু পাস এর জন্য কত আনন্দ উল্লাস চাকরি পেয়েছে আর চাকরি পাইলে বা কতদিন কম পঁচিশ তিরিশ বছর কম তাও দেখা যায় এই চাকরি করতে যায় কত রকম গলত কাজ না গায়ের কাজ সুদ ঘুষ খাইতেছে হ্যাঁ? সরকারের মালের সর্বাদস্ত যে স্প্রে পাওয়া যেতেছে সব এহুদ না সারাদের তাবেদারি এহুদ না সারাদের তাবেদারি সে যত দুর্বল ডিগ্রি পায় দেখা যায় সে তত বড় তাবেদার আল্লাহ দুশ্মন এই জন্য এই ডিগ্রিগুলো কিসের ডিগ্রি এত আনন্দিত হই আমরা কিসের ডিগ্রি দেখি ক্ষুদা পর্যাপ্ত ডিগ্রি দুশ্মনটা ডিগ্রি দুশ্মনদের বিদ্যায় সে পারদর্শী হয়েছে দুশ্মনদের সিলেবাসে সে কামিয়াব হয়েছে দুষ্কদের গোলামি করা শিখবে দেশকে ঠকানো শিখবে জনগণকে ঠকানো শিখবে জনগণ ঠকানো ডিগ্রি এটা এই নদী এই জন্য আমাদের সামনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ হবে জান্নাতের মধ্যে সরাসরি জান্নাত আমাদের কাম্য না কিন্তু এই জন্য কাম্য যেটা আল্লাহর সন্তুষ্টির প্রকাশ মানুষ যে জান্নাতে যে আল্লাহর নিয়ামত ভোগ করবে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহকে দেখা আল্লাহর দর্শন এইটা তো যারা ব্যস্ত যাবে তারা এই নিয়ামতটা পাবে অন্য কেউ পাবে যেহেতু বেসতে গেলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে দেখা যাবে তাই আমরা বেশ চাই এই বেশকে পা এটা আল্লাহ বলতেছেন قد المؤمنون الذين هم في صلاتهم خاشعون মনোযোগ সহকারে যারা নামাজ পড়ে যে কোনো মমিনকে কামিয়াব বলা হয় নাই কত লোক আদম সুমারিতে মমিন আছে আদম সুমারিতে হাজারো লোক কি মমিন এটা কামিয়াব হবে বলা হয়েছে যে তারা নামাজের মধ্যে মনোযোগী নামাজে মনটা নামাজের দিকেই ধরে রাখে নামাজ যত অবস্থায় দুনিয়াদারি নিয়ে চিন্তা করে না ইচ্ছাকৃত চিন্তা করে না অনিচ্ছা চাইতে পারা এটা বান্দার কন্ট্রোলের বাইরে অনিচ্ছায় চলে যেতে পারে কিন্তু সে আবার ফিরাই ইচ্ছা করে মনকে অন্যদিকে নেয় না অনিচ্ছায় গেলে মনকে ধরে নিয়ে আসে আমি তো দোকানদারি করতে বসি নাই মার্কেটিং করতে আসি নাই আমার করতে এই চিন্তা আমার এখন চলবে না ইচ্ছা করে নেয় না আর অনিচ্ছা চলে গেলে সে মনকে ছেড়ে রাখে না ছেড়ে রাখে না যাক বাজার আসতে তো বাজারে থেকে যাক ধরে নিয়ে আস আবার নামাজে ফিরাই নিয়ে আস এতে তার নামাজের কোনো ক্ষতি হয় অনিচ্ছা কিন্তু গেল আবার সে ফিরায় নিয়ে আস আল্লাহ তালা দয়া করে অনিচ্ছাকৃত গেল ওটা মাফ করে দেবে তার নামাজে কোনো ক্ষতি হবে আল্লাহ কামিয়া হওয়ার জন্য পয়লা সত্য এটা দিচ্ছেন মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে এবং আল্লাহ রসুল শিখাইছে ইন্নাল মুসাল্লি রব্বাহু ইন্নাল মুসাল্লি রব্বাহু প্রত্যেকটা নামাজি নামাজের মধ্যে তার মাওলার সাথে কথা বলে নামাজি নামাজরত অবস্থায় তার মাওলার সাথে কথা বলে আল্লাহ তাকে কথা বলার জন্য এটা একটা সুযোগ দিয়েছে তুমি যেন আল্লাহ নামাজ শুরু করলাম আমার সাথে কথা হয়েছে আমার সাথে কথা হয়েছে কাজে তোমার মন অন্যদিক যেন না যায় দুনিয়াতে কোন বড় ব্যক্তির সাথে কথা বলার সময় প্রেসিডেন্টের সাথে কথা বলতেছে না কোন মন্ত্রীর সাথে কথা বলতেছে তখন কি আপনি অন্যদিকে খেয়াল করবেন আজকে কি বাজার করব আজকে কি বাজার করবেন এই চিন্তা তখন করবেন তখন তো দুনিয়ার মামুলি মন্ত্রী আজকে মন্ত্রী কালকে নাও থাকতে বর্তমান আজকে মন্ত্রী আছে কালকে পত্রিকা আছে ওনাকে বরখাস্ত করে দেওয়া বাদ করে দেওয়া হয়েছে সেই মন্ত্রীর সাথে কথা বলার সময় আপনার আমার মন অন্যদিক দেখতেছে না সেইখানে আহকামুল হাকিমিন সমস্ত বাচ্চার বাচ্চা তিনি যিনি বাচ্চা থেকে বসা তার কান ধরে নামা আর তেরো বছরের জেল দেন হ্যাঁ? সে আল্লাহর সাথে কথা বলার সময় আমরা এদিক ওদিক চলে যাই এদিক ওদিক চলে যাই নামাজ শিখে নেই ডিপিএ তো পাওয়া গেছে গোল্ডেন কিন্তু নামাজের ব্যাপারে কোন জিপিএ অর্জন হয়নি এখানে পাশের নাম্বার আছে কিনা নামাজের ব্যাপারে পাশের নাম্বার আছে কিনা সুরাচেরা সই থাকতে হবে মশলা মশলাগুলো জানা থাকতে হবে সুন্দর তরিকা নামাজ কি এখলাস থাকতে হবে আল্লাহকে রাজি করা এই নিয়ে এবং নামাজকে নামাজ ভঙ্গ হওয়া বক্র তাহারিমা হওয়া এর থেকে নামাজকে বাঁচাইতে হবে এইটুক জ্ঞান যার আছে সে নামাজ সম্পর্কে ভালো নাম্বার পেয়ে গেল কিন্তু জিপিএ ওয়ালা যারা বা আমরা যারা পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে আমরা কি নামাজের মশলাগুলো জেনে নামাজকে মনোযোগ সহকারে পড়তেন হজরত অমর ফারুক রাজিয়াল্লাহ তালা আলো উনি আধা দুনিয়ার বাচ্চা ছিল আধা দুনিয়ার বাচ্চা ছোট মোট ওনার সবাই যে দুটা পরাশক্তি ছিল সব আন্ডারে চলে এসেছে একটা ছিল কিসরা পারস্য আর একটা ছিল তাইফার রোম এই দুটা ওই জামানার পলা শক্তি ছিল এদের উপরে ওই জামানায় কোন শক্তি ছিল হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ জামানায় এই উভয় পরাশক্তি ওনার রাজত্বের আন্ডারে চলে আসছে কোন পরাশক্তি নেই ইসলাম একমাত্র শক্তি ছিল তখন উনি সমস্ত গভর্নরদের কাছে চিঠি লিখলেন এটা ইসলামের মূল নীতি রাজত্ব যত বাড়বে দেশ একটা থাকবে দেশ একটা থাকবে গভর্নর বাড়বে প্রদেশ করে দেওয়া হবে একটা গভর্নর বসানো হবে দেশ একটা এলো ইসলামের একটা থিউরি ইসলামী দেশ দুটা হবে না পুরা দুনিয়াতে ইসলামী দেশ একটা হবে ভৌগোলিক দিক দিয়ে বাড়তে থাকবে প্রদেশ ঘোষণা করা হবে ওখানে গভর্নর বসানো হবে আমির উদ্বোধনীর পক্ষ থেকে সে ওটা দেখাশোনা করবে আজকে মুসলমানদের জুড়ে নিয়ে আমেরিকা কত বড় শক্তিশালী হয়ে গেছে ভারত কত বড় শক্তিশালী হয়ে গেছে এক জামানা রাশিয়া এই থিউরি নিয়ে অনেক শক্তিশালী ছিল এক জামানায় লন্ডন এই থিউরির বলে অনেক শক্তিশালী ছিল এগুলো এখন জাদুঘরে চলে গেছে লন্ডন বলেন রাশিয়া বলেন এগুলো জাদুঘরে চলে গেছে আমেরিকা জাদুঘরে যাওয়ার পথে এ জাদুঘরে যাওয়া পথে তো যাই হোক এরা মুসলমানদের থিওরিকে নিয়ে মুসলমানদের উপরে শাসন করছে আর মুসলমানরা ওদের গোলামি করত মুসলমানদের থিওরি নিয়ে তারা দুনিয়াতে শাসন করতেছে আর মুসলমানরা গ্রুপিং করতে করতে তারা শত শত দেশ বানাই এক হওয়ার কোনো নাম নিশানো দুশ্মনরা তাদের আপোষে লড়াই করেছে আর শাসন করেছে ব্রিটিশের ল বিভক্ত করো আর শাসন এই ল দিয়ে মুসলমানদেরকে কলুর বলদ বানায় রাখে তারা দেশ চালায় সব দুশ্মনদের গোলাপ জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই কোন দেশের রাজা বাচ্চাদের জনগণের সাথে সম্পর্ক তারা তাদের গদি রক্ষা করতেছে উপরে শক্তির গোলামি এই সারা দুনিয়ার একই মানুষ তো হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালু ওনার সমস্ত গভর্নরদেরকে লিখলেন ইন্না আন্না উমরিকুম ইন্দি যত কাজ মানুষটা করতেছে বলেন এর মধ্যে আমার নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজ কায়েম করা অমরনাথকে লিখলেন নামাজ কায়েম করা এবং বললেন নামাজ যে কায়েম করবে সে দিন দুনিয়া সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবে নামাজ তৈরি হয়ে যাবে সে কোনো দায়িত্বে ফাঁকি দিবে না সে আল্লাহকে ভয় করে আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ এইটা যে বরবত করবে অন্য সকল বিষয় সে অলসতা করবে গাফলাত করবে দায়িত্বহীন প্রমাণিত হবে মালিক মালিকের মেইন দায়িত্ব সে পালন করবে অন্যটা কি পালন করবে খালেক মালিক যে আসল মালিক যে তা যেটা মেইন হুকুম এটাই সে কোন গুরুত্ব দিল না এটাই শিখল না অন্য মানুষকে কি বার্তা দিবে কি গুরুত্ব দিবে সে তো ফাঁকিবাজি করে জীবন পার করেছে সব তাকে ফাঁকিবাজি করবে তাকে যে দায়িত্ব দেওয়া হবে ওই দায়িত্বে ফাঁকিবাজি করবে এই কথা লিখলেন হজরত ওমরে ফারুক এই জন্য নামাজকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এখানে কয়েকটা সিফাতের কথা বলা হয়েছে জান্নাতের মালিক যারা হবে তাদেরকে কয়েকটা সিফাতের কথা বলা হয়েছে যেমন এক নম্বর নামাজ মনোযোগ সহকারে পড়ে এরপর আসতেছে যারা বেহু দেখাদের থেকে অনর্থক কাজের থেকে দূরে থাকে বেহুদা যে ব্যক্তি বেহুদা অনর্থক থেকে দূরে থাকে সে গুণার থেকে দূরে থাকবে না বেহুদা কাজের থেকে যে দূরে থাকে কেরামপটের মধ্যে নেই কেরামপট খেলা লুডু খেলা দাবা খেলা কেরামপট থেকে যে দূরে থাকে সে কি হারাম কাজ করবে মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে বাপ মাকে কষ্ট দিবে ওটা তো বলাই লাগে সে যে গোনা ছাড়বে এটা বলাই লাগে তো বলা হচ্ছে অনার্থ কাজের থেকে দূরে থাকে অল্লাদিন হুমলিস জাকাত পাইলুন আল্লাহ তাকে কম বেশি দাম আল দিতে এখান থেকে জাকাত আদায় করে আল্লাহ রাস্তা ব্যয় করে এ আয়াতের দ্বিতীয় অর্থ হল তারা আত্মশুদ্ধি করে জাকাতের এক অর্থ হল জাকাত দেওয়া জাকাতের আর এক অর্থ হল আত্মশুদ্ধি করা ওই মমিন জান্নাতি হবে যে আত্মশুদ্ধি করায় আল্লাহ ওয়ালাদের সহমতে দেয় অন্তরের দশটা রোগের চিকিৎসা করা যায় দশটা রোগের চিকিৎসা করা যায় যারা লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত বিবাহিতা স্ত্রী ছাড়া তারা অন্য কোনো চিন্তাই করে কোন প্রেম প্রীতি না দায় সম্পর্ক আরেক ধারে কাছেও চিন্তাই করছে শরীয়ত তো মহিলাদেরকে ইজ্জত আগে কোন পুরুষ তোমাকে বিবাহ কর তারপরে তোমার কাছে আসবে কিন্তু এখন দুনিয়ার মেয়েরা কোরআন আদি শিক্ষার আদি নেই শিখছে ইংরেজদের তা শিখে কি বুঝছে ব্যবহার করে দরকার নেই যে পুরুষ আছে ওয়েলকাম নাউজুবিল্লাহ পড়ে ইংরেজরা পড়ে নব্বই দিচ্ছে এলো তাদের নবী এরা এই নবীর উন্নতি সব আল্লাহ দিতে মর্যাদা আর সে নিজে নিজেকে অপমানও না নিজে নিজেকে ধ্বংস যাই হোক বলা হচ্ছে তারা লজ্জায় কারণ ইবাদত আল্লাহ لأماناتهم وعهدهم وعهدهم راعون যারা আমানতের হেফাজত করে আর ওয়াদা রক্ষা করে আমানতের হেফাজত আমানতের মধ্যে খেয়ালত করে আর কারোর সাথে কথা দিলে এই কথা সে ভঙ্গ করে ওয়াদা এত বড় সাংঘাতিক কঠিন যে কোনো কাফরের সাথে যদি কথা দেন আপনি কাফের সাথে ওই অদাও রক্ষা করতে হবে বদরের যুদ্ধে কিন্তু সাহাবি আসতে ছিল বক্কার দিকে আবু জাহেলের সাথে অদা দিয়ে আসছে মোহাম্মদ সাল্লাহ সাথে মিশে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো না আল্লাহ রসুল তাতে যুদ্ধের নেন নাই যেখানে মুসলমানদের এত জনশক্তি দরকার এরা এক হাজার আর এরা তিনশো তেরো জন কত দরকার যেহেতু তারা ওয়াদা দিয়ে আছে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো না এই জন্য তারাও যুদ্ধ করার জন্য তৈরি তারপরে সাথে ওয়াদা দিচ্ছি এর কি দাম আছে কিন্তু আল্লাহ রসুল এই ওয়াদা ভঙ্গ করতে দেন নাই আর এখন আমরা কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে দিচ্ছি কথা দেই আবার স্বাস্থ্যের খেলা হয় জমি বিক্রি করে ফেলছে মানে আর একজন বেশি দাম করি বেচা সব শেষ কালকে টাকা দিয়ে বেস্তিরি হয়ে যাবে সব কথা পাই যাবে আর একজন বেশি দাম করি না তোমার সাথে বেচবো না এই লোভে পড়ে গেছে লোভে পড়ে গেছে আপনি কথা দিচ্ছেন কথা দিচ্ছে টাকা তো দিয়ে কথা তো দিছে তোমাকে আমি টাকা তো নেই নেই অথচ ইসলামের কথাটাই মেন টাকা মেইন না কারণ অনেক কিছু তো বাকিতে বিক্রিও হয় তো টাকা থাকে না এই জন্য মুসলমানের কথা হলো মেয়ে দান যাবে সে কথা এদিক ওদিক করবে এই হলো মুসলমানের বৈশিষ্ট্য আর তাদের বৈশিষ্ট্য হলো কথা রাখা করবে টাকা নেয় নেই বলে সে এখন আদা খেলাপ করে দিল আলহামদুলিল্লাহ কিসের মুসলমান এখানে সর্বশেষ আবার বলা হয়েছে শুরুতে বলা হয়েছিল নামাজ মনোযোগ সহকারে বলবে আর শেষে বলা হয়েছে তারা নামাজকে হেফাজত করে নামাজকে কি করে হেফাজত কেমনে হবে হেফাজতের মেইন শর্ত হল পুরুষের জন্য জামাতে নামাজ পড়া খুব ভালো করে বুঝেন নামাজের হেফাজত কিভাবে হয় সর্বশেষ শর্ত এটা এই আয়তের মধ্যে নামাজের হেফাজত করবে ওলাইকা হমল ওয়ারিসুন তারা ওয়ারিস হবে তারা মেরাজ পাবে কিসের আল্লাদিনা আল জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে হুম ফিহা খালিদুন সেখানে থাকবে থাকবে নামাজ নামাজের নামাজ মনোযোগ সহকারে বলবে পড়বে আর শেষে বলতেছে নামাজের হেফাজত করবে হেফাজত হয় জামাতের সাথে পড়লে আজকাল কজন মুসলমান জামাতের সাথে নামাজ পড়ে পুরুষের জন্য জামাতের সাথে নামাজ পড়া উচিত বাড়িতে নামাজ পড়লে ওয়াজিব তরফ করা হয় ওই নামাজের কোন পুরস্কার পাওয়া যায় না আজকে কি বলবো আমরা সব কিছুতে খ্রিস্টানদের অনুসরণ করতে করতে ইবাদতের মধ্যে খ্রিস্টানদের অনুসরণ করতে আমাদের লেবাস পোশাক খ্রিস্টানদের আমাদের খাওয়ার তরিকা চেয়ার টেবিল খ্রিস্টানদের আমাদের দেশ পরিচালনা গণতন্ত্র খ্রিস্টানদের সব খ্রিস্টানদের তরিকা খ্রিস্টানদেরকে ফলো করতে করতে করতে করতে করতে আমাদের ইবাদত বন্ধীও কাদের তরিকায় হ্যাঁ খ্রিস্টানদের তরিকায় খ্রিস্টানরা সপ্তাহে একদিন তাদের গির্জা আসে যারা দিনদার খ্রিস্টান এরা সপ্তাহে একদিন গির্জা আসে আর কোনদিনও আসে সপ্তাহে একদিন ওদের দেখা দেখি ম্যাক্সিমাম মুসলমান ওরা সপ্তাহে একদিন মসজিদে আসে তো কি পার্থক্য ওরা একদিন যায় আমরা একদিন আসি তাহলে আমরা এই বাধ্যতার ব্যাপারেও খ্রিস্টানদেরকে ফলো করছি কিন্তু কোরআন হাতিস তা বলে নাই আল্লাহ রসুল বলতে আমার মনে চায় যে জামাতের টাইমে একজনকে দায়িত্ব দেই ইমামতি করা আর আমি মহল্লায় ঘুরি ঘুরে ঘুরে দেখি কোন কোন বাড়ির থেকে পুরুষটা জামাতে আসে নাই কোন কোন বাড়ি থেকে পুরুষটা জামাতে আসে নাই ওই বাড়িগুলোতে আগুন লাগাই দেয় ওদের ঘর থাকার দরকার নেই আল্লাহ রসুল তার বাড়িতে আগুন লাগাই দিতে চাইছে দেন নাই কেন ওখানে মহিলা আছে শিশু আছে যাদের জন্য জামাতে আসার আদেশ নেই ওই মহিলাদের কারণে উনি আগুন লাগান নাই তা নাহলে তিনি আগুন লাগানোর ঘোষণা দিতেন এরপরও যে মুসলমানরা সতর্ক না হয় আর তো নামাজ ঘরে পড়ে নেয় বলে সেই মুসলমান কিভাবে সে জান্নাতের আশা করে হ্যাঁ যে আল্লাহ রসুল এত কঠোর কথা বলল এই কঠোর কথা বলার পরে সে জামাত আসলো না অন্য মাধ্যমে তো জামাতে আসা ফরজ আমরা নামাজই হবে আমাদের হানাফি মাঝাবে পাঁচক্ত জামাতে আসা ওয়াজিব অথচ আমরা ঘরে দোকানে আমাদের এই অভ্যাস পরিবর্তন হয়ে জামাতের সাথে নামাজ পড়ার অভ্যাস করতে হবে এতে হয় কি একজনের ওসিলায় সবার নামাজ কবুল হয়ে হ্যাঁ। আপনি যে একা বললেন আপনার সোলাকে রাত ঠিক আছে আপনি নামাজের ফরজ জানেন কি করছেন যা পড়ছেন তো ওই নামাজটা আপনার মুখে মেরে দিবে ছোড়া নেখার মতো করে মুখে মেরে দিবে যখন আপনি জামাতে আসবেন আলে মোলামারা ইমামতি করবে তাদের সুরাকেরা ঠিক আছে মসলা মশাইল জানে তাদের অসিলায় আপনার নামাজ কবুল হয়ে গেল এই জন্য আজকে তোমার মূল তালিম আমাদের নামাজ ঘরে পড়লে চলবে না দোকানে পড়লে চলবে না মসজিদে আসতে হবে এই জুমার সময় যেরকম ভরে যায় পাঁচক্ত নামাজে এই মসজিদ ভরতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই নামাজের হেফাজত করার তো দান শেষ কথা আমাকে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের নিচতলা ষোলো ঢালাই হয়েছিল